السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকি আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে যার উপর গোসল ওয়াজিব বা ফরজ তার বিধানসমূহ নিয়ে যার উপর গোসল ফরজ হ্যাঁ তার বিধানসমূহ সর্বসাকুল্যে আমি আমরা তিনটি বলবো হ্যাঁ বা সর্বশেষ পাঁচটিও বলবো হ্যাঁ এক নম্বর হচ্ছে যে তার জন্য যার গোসল ফরজ হয়েছে তার জন্য মসজিদে অবস্থান করা না যায় তবে মসজিদকে অতিক্রম করে যাওয়ার জন্য সে আপনার যেতে পারে কিন্তু অবস্থান করতে পারবে না কারণ কোরআন মাজিদের সুরেন তিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা জুনুবান আল্লাহ বলেন যখন তোমাদের গোসল ফরজ হয়ে যায় তখন তোমরা সেখানে অবস্থান করতে পারো না মসজিদে তবে যদি পথ অতিক্রম করার খেয়াল থাকে কারণ শুয়েছিল মসজিদের মধ্যে স্বপ্ন দোষ হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে তাহলে সে সেখানে আর দীর্ঘক্ষণ অবস্থান করবে না বরং সে অতিক্রম করতে পারে কিন্তু এটার মধ্যে কেউ কেউ বাড়াবাড়ি করে যে মসজিদে অনেকে যদি ঘুমিয়ে পড়ে স্বপ্নদোষ হয়ে যায় তখন সে না পাক অবস্থায় মসজিদকে অতিক্রম করতে চায় না বরং সে গামছাকে বিছায় এটার উপর দিয়ে হাঁটে আবার সামনে বিছায় এরকম করে যায় এটা কোনো বাধ্যতামূলক নয় এটা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ কারণ শরীর যেটা সুযোগ দিয়েছে সেইখানের মধ্যে বাড়াবাড়ি করতে যাওয়া যখন সে তবে যদি কেউ মসজিদে স্বপ্ন হয়েছে তারপরে সে অবস্থান করতে চায় কারণ দীর্ঘ সময় এখনো তার সালাদ ইত্যাদির প্রয়োজন নেই তখন সে উজু করে মসজিদে অবস্থান করবে কারণ এটা কিছু কিছু সাহাবা থেকে বর্ণিত হয়েছে রসুল আকরম সাসিমের যুগে তারা এমনই করেছেন হ্যাঁ আর এটার যুক্তিও আছে কারণ উজু করার পর আপনার নাপাকটা একটু হালকা হয়ে যায় হুম এবং অজুটাও পবিত্রতার একটি মাধ্যম অজু যেরকম পবিত্রতার মাধ্যম গোসল মাধ্যম সুতরাং একটি মাধ্যম গ্রহণ করার কারণে ব্যাপারটি হালকা হয়ে গেছে এই কারণে অজু করে সে অবস্থান করতে পারে দ্বিতীয় নম্বর যে কাজ তার জন্য করা নিষিদ্ধ বা না যায় সেটা হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না সে কারণ আল্লাহ সুরা উনাশি নম্বর আয়তের মধ্যে বলেন ইল্লাল মুতাহহারুন যে কোরআন মজিদকে স্পর্শ করতে পারবে না পবিত্র ব্যক্তি ছাড়া এবং মালিকের মধ্যে পাবো হাদিস নম্বর হচ্ছে চারশত আটষট্টি এবং মুস্তাদাকে হাকিমের মধ্যে আমরা পাবো খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চারশত পঁচাশি আলবানী রহমতুল্লাহ মধ্যে সেটাকে বিশুদ্ধ বলেছেন হাদিস নম্বর একশত বাইশ এরকমভাবে আমরা আরেকটা ব্যাপার বলবো যেটা একজন গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য নিষেধ সেটা হচ্ছে কোরআন তিলাবাত করা তার জন্য নিষেধ সুতরাং একজন যার গোসল ফরজ হয়েছে সে গোসল করার আগে কোরআন তেলাবাদ করতে পারবে না হজরত আলীর দেলাত হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তিনি বলেন যে কান আলী ইসলাত ইসলাম লাইম কোরআন সাইন ইল্লাল জানাবা যে গোসল ফরজ হওয়া ছাড়া রসুল আকরমসাল্লামকে কোনো বস্তু কোরআন পড়া থেকে বিরত রাখতো না তাইলে গোসল ফরজ হলে কোরআন পড়া নিষেধ এটাই এখান থেকে বোঝা যায় আরেকটা হচ্ছে যে যখন পড়তে তাকে না দেওয়া হবে যার গোসল ফরজ হয়ে গেছে তাকে যদি কোরআন পড়তে সুযোগ না দেওয়া হয় তাহলে এর মাধ্যমে তাকে উৎসাহিত করা হয় যেন দ্রুত সে গোসল করে নেয় এবং তার যে প্রতিবন্ধকতা আছে নাপাক সেটা যেন সে দ্রুত দূর করে নেয় সেটার প্রতি উৎসাহিত করা হয় হ্যাঁ আরেকটা জিনিস তার জন্য হারাম আরো দুইটা জিনিস একটা হচ্ছে সালাত আদায় করা চাই ফরজ হতো অথবা নফল হোক যেই সালাতি হোক না কেন পাঁচ নম্বর যেটা তার জন্য নিষিদ্ধ সেটা হচ্ছে বাইতুল্লাহ তোয়াফ করা হ্যাঁ এগুলো আপনার ইতিপূর্বে একবার আলোচনা হয়েছে হ্যাঁ এই কারণে পরিশিষ্ট হিসেবে এখানে আলোচনা করে দেওয়া হলো কারণ আগে বলা হয়েছে যেই কারণে উজু হ্যাঁ করতে হবে সেইখানের মধ্যে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম আশা করি আমরা শরীয়ত হ্যাঁ, বিশুদ্ধভাবে জেনে সে অনুযায়ী আমল করার হ্যাঁ চেষ্টা করবো আল্লাহ তা করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলী ওসালাম আজমাইন